বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله طيبين طاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআনের আলোচনার আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার আয়োজনে যারা আমাদের সাথী হয়েছেন আল্লাহ সুহান হুয়া তালা যেন আমাদের সবাইকে কোরআনের সাথী বানিয়ে দেন আল্লাহ তালা যেন কোরআন আমাদের জন্য সুপারিশকারী যেন আল্লাহ তালা বানিয়ে দেন কোরআনের মাধ্যমে যেন আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের ব্যক্তি সবাই যেন আমরা চেঞ্জ হয়ে যাই বিশাল পরিবর্তন যেন কোরআনের মাধ্যমে এই পৃথিবীতে এসে যায় আর এই সমাজ যেন একটা সুন্দর সমাজে পরিণত হয় মানুষ যেন দুনিয়াতে এবং আখেরাতে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 আত্মীয় ছাড়াও যারা প্রতিবেশী আছে তাদের সাথে আর তোমার পাশে যারা থাকে তাদের সাথে আর তোমাদের মেহমান অথবা পথের ফকির তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো আর তোমাদের দাস দাসীদের সঙ্গে ব্যবহার ভালো করো নিশ্চয়ই আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না যারা অহংকারী এবং যারা অন্য মানুষকে ক্ষুদ্র জ্ঞান করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না আমার ভাইয়েরা আমার বোনেরা যদি আমরা এই এক আয়াতকেই আলোচনার পর আলোচনা করতে থাকি এই এক আয়াতের মধ্যেই তো পুরো কোরআনের আলোচনা নিয়ে আসা যায় আসলে কিছু তো আর বাদ নাই এখানে আমরা এবাদত সম্পর্কে তিন সেশনে আমরা আলোচনা করেছি শির্ক সম্পর্কে আরও দুই সেশন আমরা আলোচনা করেছি আজকে শির্কের আমরা এই তৃতীয় সেশন আলোচনা করছি এবং শির্ক যেটা আল্লাহ রব্বুল্লা আলমিন শির্কটাকে কোনো অবস্থাতেই পছন্দ করেন না আল্লাহ অনেক কিছুকে মাফ করবেন কিন্তু শির্কের গুণাকে আল্লাহ মাফও করবেন না আপনি তবা করে জীবনকে পরিবর্তন করতে হবে যদি আপনি মাপ চান আল্লাহ সুবহান বলছেন তোমরা জেনে শুনে আল্লাহর সঙ্গে কোনো নিদ্বীপ বানাবে না যখন জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ নবীকে যে কবিরা গোনা কোনটা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার সঙ্গে তুমি নিদ শরিক বানাও এটা হলো সব থেকে বড় গুণা সব থেকে বড় crime the biggest crime and crime again is আল্লাহ ইস শির্ক যারা শির করছে আল্লাহ রব্বুল্লা আলমের বিপক্ষে তারা অপরাধ করছে তারা আল্লাহর কাছে অপরাধী দে আর ক্রিমিনালস কাজেই শির্ক আপনি করতে পারেন না বড় বড় শির্কের কথা আমরা আলোচনা করেছি শির যেগুলোকে শিরকে আকবর বলা হয় আবার শিরকে আসগর আছে ছোট শির এটা কোনো শিরকে খফিও বলা হয় যেটা হিডেন শির বোঝা যায় না কিন্তু ভিতরে ভিতরে কাটে উই পোকার মতো ইঁদুরের মতো উপর থেকে দেখা যাবে যে বই পুরো ঠিক আছে ভিতরে উই পোকায় কেটে শাস কিছুই নাই ইঁদুর আপনার ধান সব নিয়ে যাবে ভিতরে কিছু নয় সব ভিতরে ভিতরে কেটে কেটে কেটে কেটে কেটে কেটে শেষ করে দেয় ঠিক এরকম আপনার আছে যেটাকে শিরকে আসগর বলা হয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বড়ই প্রেশান ছিলেন এই শিরকে আসগরের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন তোমরা সবাই একদম আমার ইন্তেকালের পরে যে মুশরিক হয়ে যাবে এটা আমি মনে করি না কিন্তু তোমাদের মধ্যে যে শিরকে আসগর ঢুকবে সেটার ব্যাপারে কি হবে নামলের কথা আল্লাহ রসুল বলেছেন অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি চলে তাহলে এটা কত সূক্ষ্ম একদিকে রাত অন্ধকার পাথরও অন্ধকার কালো রঙের পিঁপড়ার রঙও কালো সব কালো কালো আর কালো আসওয়াদ আসওয়াদ আসওয়াদ জুলমা জুলমা জুলমা জুলুমাত জুলুমাত কালোর পরে কালো যেমন একটাকে বোঝা যায় না কিছু করা যায় না ঠিক ওরকম ধীরে ধীরে ছোট আকারে শিরকে খফিগুলো উম্মতের মধ্যে ঢুকবে বলে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাবধান করেছেন আর তাই তো আমরা দেখছি আল্লাহ রসুলের কথাও বলেছেন ইঞ্চিতে ইঞ্চিতে করে করে রগে রগে বিঘাতে বিঘাতে আগের লোকজন যেই পথে হেঁটেছে আনফর্চুনেটলি আমার উম্মের মধ্যে কিছু লোক তারাও এই পথে হাঁটবে এমনকি আগের লোকজনরা যদি তারা কোনো গুইসাপের গুহায় গিয়ে ঢুকে যায় তোমরাও ওখানে গিয়ে ঢুকবে সাহাবিরা বললেন আলিয়াহুদ ওয়ান্নাসারা ইয়া রসুল আল্লাহ মানকানা কবলাকুম তোমাদের আগে যারা ছিল আপনি কি বলছেন ইহুদি এবং নাসারাদের কথা আল্লাহ রসুল অবাকে বললেন ফামান যদি ইহুদি নাসারা না হয় তাহলে কারা তার অর্থ হলো ইহুদিরা যেভাবে শির করেছে নাসারারা যেভাবে শির করেছে এই উম্মতের এক গ্রুপ লোক তারাও হুবহু একই পথে শিরকের রাস্তায় হাঁটবে নাউজবিল্লা ইহুদিরা বলে বসলো ইহুদিরা বলে বসলো ওজায়ের হলো আল্লাহর ছেলে নাউজবিল্লা আল্লাহর কি ছেলের দরকার আছে ওজায়ের আল্লাহ সাল্লামের এক মজেজা আল্লাহ দেখায়ছে নাউকাল্লাদি মাররা আলা করিয়াতিন ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিয়া ক্বালা আন্না ইউহয়ি হাদিহিল্লাহু বা'দা মাউতিহা فأماته الله مئة عام ثم بعث قال كم لبست قال لبست يوما بعد يوم সূরা বাকারার মধ্যে এসেছে তিনি এক ধ্বংস হয়ে যাওয়া গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তার মনে আসলো আল্লাহ এই গ্রামটাকে কিভাবে জীবন্ত করবেন ফামাতাহুল্লাহ মিয়াতা আমেন আল্লাহ তাকে সাথে সাথে মরণ দিয়ে দিলেন একশো বছরের জন্য একশো বছর পরে আবার মরণ থেকে জীবন্ত করলেন আল্লাহ তার সঙ্গে যে ঘোড়া ছিল ঘোড়ার কোনো চিহ্ন নাই কিছু নাই খাবারটাকে আল্লাহ আবার ঠিক করে রেখেছেন আল্লাহ জিজ্ঞেস করলেন কতদিন ঘুমাইছিলেন ইয়া আল্লাহ আমি তো মনে হয় মানে বা আদা ইয়ম একদিন বা একদিনের অংশ একটু টায়ার্ড হয়ে গেছিলাম ঘুমাই গেছিলাম ফঞ্জুরিলা তো আমি কাবা সারাবি কালামিয়াতাসান্না দেখো তোমার পানি এবং খাবার এটা কিন্তু ঠিক আছে ফঞ্জুরিলা হেমারিক তোমার গাধা কই গাধার তো কোনো খবর নাই গাধার হাড় গুড্ডে সবই হয়ে গিয়েছে দেখেন আল্লাহ আর ফ্রিজ একশো বছর অ্যাক্টিভ থাকে আল্লাহ আকবার আমেরিকার সৈন্যদের এক স্যান্ডউইচ একটা আছে এটা সাড়ে তিন বছর পর্যন্ত খাওয়া যায় সাড়ে তিন বছর হলো হাইয়েস্ট আমার জানা মতে যে ইটেবল সুন্দর খাবার থাকবে এরপরে আর নাই এর থেকে ডিউরেশন আলা কোনো স্যান্ডউইচ আর নাই সৈন্যদের অনেক সময় এরকম খাবার দাবার লাগে কিন্তু আল্লাহর এই যে উজারের খাবার এবং পানি দুইটকে আল্লাহ ফ্রিজের মধ্যে রাখলেন আর একশো বছর ঠিক থাকলো এরপরে ইটেবল খাওয়ার মতো আছে সুবাহান আল্লাহ কিন্তু গাধাও নাই তার কিচ্ছুই না সব শ্বাস মন্দুরিল্লা হিমারেকা কাইফানুন সিজুহা সুম্মা নাকসুহা লাহমা আমি কিভাবে তার একত্রিত করি তারপরে গোষ্ঠ কিভাবে বানাই চামড়া কিভাবে দেই এরপরে আল্লাহকে বললেন যে আল্লাহ আমি বুঝতে পেরেছি তুমি কিভাবে মানুষকে আবার এই গ্রামকে মরে যাওয়ার পরে জীবিত করবা মানুষকে মরার পরে জীবিত করবা এই এই মৌজার কথা শুনে তারা ইহুদিরা মনে করলো তাহলে আল্লাহর ছেলেই মনে হয় হবে তা না হলে এরকম আল্লাহ দেখাবে কেন তারা কোয়া শুরু করলো দে হ্যাভ মিস্টেকেন তারা ভুল করলো وقالت النصارى المسيح ابن الله আর নাসারারা বলা শুরু করলো মাসির যেহেতু ঈসার যেহেতু বাবা নাই কাজে আল্লাহ হলেন তার বাবা না আউজুবিল্লা তাহলে আদমের মা বাবাকে সেই কথা আর ভাবে না ওরা এনিওয়ে আমাদের উম্মতের মধ্যে দেখেন এরকম আইডিয়া শুরু হয়েছে নাসারারা যেমন মনে করে ঈসা আল্লাহর অংশ আমাদের উম্মতের অনেক মানুষের ধারণা হলো মোহাম্মদ সাল্লাহ আলহি আল্লাহর জাতের অংশ নাউজুবিল্লাহ এই ইমান যেন আমাদের কারো কখনো না থাকে অনেকেই মনে করেন যে আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলমিনের জাতি নূরের অংশ নৌ এই জন্য আমি নৌ বললাম যে কোরআন এবং হাদিসের প্রমাণ লাগবে এর প্রমাণ নাই আমরা কিন্তু ওই রাস্তায় হাঁটতেছি অনেক মানুষ কনফিউজ করে ফেলবে কনফিউশনে পড়ে যাবে হ্যাঁ আল্লাহর রসুল হিউম্যান বিং কিন্তু আল্লাহর রসুলের কাছে যেই কেরতাব এসেছে যেই কোরআন এসেছে যে ওয়াহি এসেছে এটা হলো নূর এই জন্য আল্লাহ রসুল সাধারণ মানুষ না তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ এই এজন্য আমার এই হাদিস যখনই পড়ি যে আগের লোকজন যেই পথে হেঁটেছে তোমরাও হাঁটবে আমরা কিন্তু ওই পথে হাঁটতেছি আমরা আসুন সবাইকে ঠেকাই ওই পথ থেকে তা নাহলে আমরাও কিন্তু পথভ্রষ্ট হয়ে যাব আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে রাখুন এই যে ছোট ছোটভাবে শিখটা শুরু হয় এই সম্পর্কে আমরা কথা বলবো কিন্তু এর মধ্যে আমাদের সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার বিরতির পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ stay in front of television screen see you after the break আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্নাধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহর দিক থেকে তাকে এক হবে থেকে সম্পূর্ণ বিরত থাকা এবং পরিপূর্ণ ধ্বংস করে অনুসরণ আল্লাহর মনোনীত দিন হলো ইসলাম যেগুলি সুস্পষ্ট বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনি আমানতের খেয়ানত করেছেন Hasan Shahidullah Khan Madani doctor Hafez A B M Hazbullah Akramuzzaman bin Abdussalam Muzaffar bin Mohsin Mohammadul Hasan Abdur Razzaq Jahangir আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে আল্লাহ কর্তা একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা শিরকে খাফির প্রসঙ্গে আমরা আলোচনা করা শুরু করেছিলাম শিরকে আসগার সাধারণত শিরকে আসগরের বা শিরকে খাফির দুটো এক্সাম্পল ওলামাই কেরাম দিয়ে থাকেন এটা হলো রিয়া আর একটা হলো সুমাহ রিয়া হলো মানুষকে দেখানোর নিয়াত করে মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা এটাকে বলা হয় রিয়া আন্নাস মানুষকে দেখানো যেমন সোরা মাউনের মধ্যে আল্লাহ সুহান হুয়া তাহলে বলেছেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন মুসাল্লিদের জন্য ধ্বংস মুসাল্লিদের জন্য জাহান্নাম নাওজবিল্লা নামাজ তো আমরা পড়ি জান্নাতে যাওয়ার জন্য নামাজও পড়বে মানুষ নামেও যাবে যেন আল্লাহ কি বলছেন ওয়াইল দোজক মুসল্লিদের জন্য কোন মুসল্লি নামাজের ব্যাপারে যারা অমনোযোগী নামাজের ব্যাপারে যাদের কনসেন্ট্রেশন নাই নামাজের ব্যাপারে যাদের মনোযোগ নাই অক্ত চলে যায় তারপরে খবর নাই যারা অন্য মানুষকে দেখানোর জন্য নামাজি হয় লোক দেখানো নামাজ যেটা এই নামাজ পড়লে পরে আপনাকে আমাকে জাহান নামে যেতে হবে এই যে মানুষকে দেখানোর জন্য একটা কাজ আমি করলাম মানুষকে দেখানোর জন্য আমি একটা ইবাদত করলাম এটা আমার জন্য শির্ক হয়ে গেল আল্লাহকে খুশি করার জন্য আমরা করি নাই এটা মানুষের ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় হয়ে যায় এই জন্য এটাকে ছোট শির্কের আন্ডারে রাখা হয়েছে কন্টিনিউয়াসলি করতে থাকলে তো শিরকে আকবরই হয়ে যাবে এটা আমরা মসজিদে যাই সমাজকে রক্ষা করার জন্য শিরকে আসগার হয়ে যায় মানুষে কি বলবে সমাজ কি বলবে নেতাগিরি করতে গেলে নামাজেও তো যেতে হয় মন্দিরেও যাইতে হয় তো নামাজে যায় এরকম যদি আপনি করেন আপনি আল্লাহর সঙ্গে শির করে বসতেছেন কিন্তু আপনি হয়তো জানেন না আপনি খুব ধীরে সুস্থে গভীরভাবে পর্যালোচনা করবেন চিন্তা করে দেখবেন আপনার মধ্যেই বদাভ্যাস হয়তোবা আছে আমার মধ্যে বদাভ্যাস হয়তোবা আছে আমরা নিজেদেরকে সংশোধন করতে হবে যদি আমরা নিজেদেরকে সংশোধন না করি তাহলে আলোচনা শুনে আর আলোচনা করে বকবগানি করে আমাদের কোনো ফায়দা হচ্ছে না ওয়েস্ট অফ টাইম হচ্ছে আমাদের এই টাইমটা যেন ওয়েস্ট না হয় আমার ভাই বোনেরা এই টাইমটা যেন ইউজ হয় টাইমটা যেন ইউজফুল হয় এই টাইমটা যেন আমাদের ভালো কাজে লাগে এই টাইমটা যেন আল্লাহর কাছাকাছি হয়ে যাওয়ার কাজে আমাদের লাগে সেটাই হলো সব থেকে বড় আশা ভরসা আমাদের ভাইয়েরা তাহলে ছোট শির্কের যে এক্সাম্পল দিয়েছি সেটার মধ্যে রিয়া একটা ইম্পর্টেন্ট বিষয় আর একটা হলো সুমা আহ সুমা আহ মানে হলো আপনার নেইম অ্যান্ড ফেম শোহরত আমরা অনেক সময় কাজ করি যে মানুষ আমাকে প্রশংসা করবে মানুষের প্রশংসার আশায় যখন আমরা কোনো কাজ করি সুনামের আশায় যখন কোনো কাজ করি ওইটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো ভ্যালু থাকে না গুরুত্ব থাকে না ও আমি খুব ভালো করে বক্তৃতা দিয়ে যাবো লোকজন বলবে ওয়াও দিগ বিজয়ী বক্তি আর খলজি আপনি ইনডাইরেক্টলি আল্লাহর সঙ্গে শির করে বসলেন কারণ আপনার জন্য দরকার ছিল যে এমনভাবে আপনি আল্লাহর জন্য কাজ করবেন যে না মানুষের সুনামের কোনো দরকার নাই আবার মানুষ যখন আপনাকে প্রশংসা করে তখন আপনার খুব ভালো লাগে না ভালোই হয়েছে এরকম যদি হয় তাহলে বোঝা গেল যে আপনি আল্লাহকে খুশি করার জন্য করেন না হ্যাঁ নেচারালি আপনি আল্লাহ সুফহান হুয়া তালাকে খুশি করার জন্য কাজ করেছেন আল্লাহ তালাকে আপনি রাজি করার জন্য কাজ করেছেন যে কোনো ভালো কাজ আপনার মধ্যে মানুষের সুনাম পাওয়া মানুষের প্রশংসা পাওয়ার কোনো ইচ্ছা নেই এরপরও মানুষ আপনাকে প্রশংসা করেছে আপনার সামনে যদি কেউ প্রশংসা করে আপনি মনে মনে আস্তাক ফিরুল্লাহ বলতে থাকেন আল্লাহ তুমি আমাকে মাফ করো আমরা অনেক সময় মানুষদেরকে সামনাসামনি প্রশংসা করে তাদেরকে নষ্ট করে দেয় জন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন ওহসু যারা মানুষের বেশি প্রশংসা করে এদেরকে স্পয়েল করে এদের চেহারার উপরে তোমরা ধুলা নিক্ষেপ করে দাও আমরা মানুষদেরকে বেশি প্রশংসা করে তাদেরকে স্পয়েল করা উচিত না নষ্ট করা আমাদের উচিত না এরপরে আমাদের অনেক সময় সমাজে নিয়ম নাই মানুষ প্রশংসা করে বসে প্রশংসা দিয়ে চিঠি লিখে বসে ইমেল করে বসে টেক্সট মেসেজ করে বসে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর যেন সক্রিয়া আদায় করি আর আল্লাহ সুবহান হুয়া তালাকে বলি যে আল্লাহ এখানে আমার কোনো ক্রেডিট ছিল না এটা তোমার ক্রেডিট তুমি তাওফিক দিয়েছো বলেই আমি এটা করতে পেরেছি ইল্লা আল্লাহ ছাড়া আমার আর তৌফিক দেওয়ার আর কেউ নাই আমার ভাইরা যদি আমরা সোমার ব্যাপারে খ্যাতির বিড়ম্বনার ব্যাপারে আমরা যদি এই কাজ না করি তাহলে কিন্তু আমাদের খ্যাতিটা আমরা পাবো আল্লাহ সুবহান হুয়া তালার সঙ্গে ইনডাইরেক্টলি শির্ক হয়ে যাবে আর আল্লাহ সুবহান হুয়া তালা আমাদের আমলের কোনো স্বভাব কিন্তু আমাদেরকে দিবেন না আমরা এত কষ্ট করে সারা জীবন পরিশ্রম করলাম এবাদত বন্দেগি করলাম ভালো কাজ করলাম ওয়াজ নসিহাত করলাম ওয়াজ নসিহাত শুনলাম মানুষের উপকার করলাম মানুষদের জীবন পরিবর্তন করলাম মানুষদেরকে সাহায্য করলাম আর রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করলাম সব কিছু কিন্তু আপনার বিস্ট অব দ্য বার্ডেন হয়ে যাবে গাদার খাটুনির মতো হয়ে যাবে গাধার পিঠে যেমন যদি লবণ হোক অথবা চিনি হোক কিসের বস্তা নিয়ে যাওয়া হয় গাধা যেমন জানে না গাধার পিঠে যদি চিনির বস্তাও থাকে ওই গাধা কোনোদিন ওই চিনির থেকে এক চামচ চিনি বাইর করে চা বানায় কিন্তু ওই গাধা কোনোদিন খাইতে পারে নাই কারণ গাধা জানে না যে সে তার পিঠের উপরে কি বহন করছে হেমার আল্লাহ বলেছেন যারা তাওরাতকে মেনে চলতো এরপরে মানে নাই তারা গাধার মতো হয়ে গিয়েছে কেন কামাসালিল হেমার ইয়াহমিলু আসফার খালি এই বোঝাটা বয়ে গেল এর বেনিফিটটা কিছু পাইল না তারা গাধা যেমন চিনি বয় কিন্তু চিনি দিয়ে চা বানাইয়া খাইতে পারে না আপনি আমিও এরকম কষ্ট করে গেলাম ওয়াজ নসিহত করে গেলাম ওয়াজ নসিহত শুনে গেলাম মানুষকে চিকিৎসা দিয়ে গেলাম মানুষকে টাকা পয়সা দিয়ে উপকার করে গেলাম কিন্তু আমরা যদি আমাদের সুনামের জন্য এগুলো করি তাহলে ওই গাধার মতন আমরা হয়ে গেলাম খালি আমরা বোঝা বইলাম আর কষ্ট করলাম ফায়দা পেলাম না আমাদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ খসিরাত দুনিয়া ওয়াল আখেরা হুয়াল খুসরানুল মুবিন ক্ষতিগ্রস্ত হয়ে গেল আমাদের দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়ে গেল আমাদের আখেরা আর আখেরাতে যারা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারা সব থেকে বড় ক্ষতির মুখোমুখি হয়ে যায় আমার ভাইরা সেজন্য এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা যেন এটাকে মনে রাখি আমরা যেন এটাকে ফলো করে চলি আর আমরা যেন এটাকে সবসময় খেয়াল রাখি কোনোভাবে গোপনে গোপনে শির আপনার মধ্যে ঢোকার চেষ্টা করবে শয়তান এত ক্লেবার আপনার মধ্যে এমন করে স্লো পয়জন ঢুকাবে আপনি টেরও পাবেন না আপনি ফিল করতে পারবেন না without feeling gradually slowly slow পয়জনের মতো আমাদের মধ্যে শিখ ঢুকানোর চেষ্টা করা হবে যে না এটা তো একটা জাতীয় ব্যাপার জাতীয় বীরদেরকে রেসপেক্ট করতে হবে নো ডিসপিউট অ্যাবাউট ইট কিন্তু সেই জন্য আপনি মিনারা একটা বানায় সেখানে পূজা করা শুরু করবেন কেন তাদের নামে আপনি হসপিটাল বানান তাদের নামে আপনি মসজিদে মসজিদে দোয়া করেন মন্দিরে মন্দিরে দোয়া করেন কিন্তু আপনি স্ট্যাচু একটা বানায় বড় স্তম্ভ একটা বানায় সেখানে ফুল দেওয়া শুরু করবেন পূজা করা শুরু করবেন দাঁড়িয়ে দুই মিনিট নিরাপত্তা পালন করে আপনারই বা কি লাভ তাদেরই বা কি লাভ কিয়ামতের ময়দানে তারা কেউ জিজ্ঞেস করবে না কি রে তুমি কি নিরাপত্তা পালন করছিলে কিনা এটা অন্য জাতিদের সংস্কৃতি আমরা আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে প্রবেশ করায় ফেলছি এই সাইলেন্সের মধ্যে যারা মারা গেছে তাদের যেমন কোনো ফায়দা নাই যারা বেঁচে আছে তাদের জন্য কোনো ফায়দা নাই যদি আপনি চুপচাপ না থেকে বলে আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের যে তুমি ভালো করো আল্লাহ তার ফ্যামিলিকে তুমি ভালো করো তা ফায়দা হইতো সময়টা গেল কিন্তু সময়টা কোনো কাজে লাগলো না হাই হাই হাই এ কথা বললেও আপনারা বলবেন যে না আপনাদের বিপক্ষে কথা বলছি কারো বিপক্ষে আমাদের কথা বলাটা চাই না কারো বিপক্ষে আমাদের কথা বলাটা ঠিক হবে না আমরা কথা বলি আল্লাহর পক্ষে এবং আল্লাহর বিপক্ষে যারা যায় তাদের বিপক্ষে আমাদের কথা বলা ছাড়া আর কোনো পথ থাকে না কাজে আসুন আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন আল্লাহ আপনাকে ইন্টেলেক্ট দিয়েছেন আল্লাহ আপনাকে বুদ্ধিমান বিচক্ষণ বানিয়েছেন আল্লাহ তালা আপনাকে কত ভালো জিনিস বোঝার তৌফিক দিয়েছেন কত ধরনের ক্রিয়েটিভিটি আল্লাহ রবাহ আলমিন আপনার মধ্যে দিয়েছেন আপনার এই বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে ক্রিয়েটিভিটি দিয়ে আপনি চিন্তা করে দেখেন আমরা সব জিনিস তো রিভিউ করি তাহলে আমরা যে স্ট্যাচুগুলো বানালাম মিনারগুলো বানালাম অথবা সৌধগুলো বানালাম এটাকে রিভিউ করা যায় কি না আগুন জ্বালানোর যে ব্যবস্থা করলাম এটা এটা রিভিউ করে আরো বেটার কোনো কিছু করা যায় কিনা যাতে আল্লাহ খুশি হন যারা মারা গেছেন তাদের লাভ হয় আর আমাদেরও ফায়দা হয় চিন্তা করেন শহীদদের নামে আসেন আমরা হসপিটাল করি যত সোয়াব হবে তারা পাবে আসুন শহীদদের পরিবারদের লুক আফটার করার জন্য আমরা ফান্ড তৈরি করি অনেকে তারা না খেয়ে মারা যাচ্ছে তাদেরকে আমরা খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করি তাদের নামে আমরা রাস্তা বানাই তাদের নামে আমরা হসপিটাল বানাই তাদের নামে আমরা ইয়াতিমদেরকে লালন পালন করি এটা আমরা করি এটা তাদেরও ফায়দা হবে মানবতারও ফায়দা হবে আমাদেরও ফায়দা হবে ভাইয়েরা বোনেরা আসুন আমরা বড় বড় শির্ক থেকে যেভাবে মুক্ত থাকবো ছোট ছোট শির্ক থেকেও কিন্তু আমরা মুক্ত থাকতে হবে তা না হলে ছোট ছোট শির্কের উপরে কন্টিনিউ করতে করতে এটা একসময় বড় শির্কে পরিণত হবে আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দিন আমরা যেন শির্ক মুক্ত নির্ভেজাল তাওহিদবাদী হয়ে যেন আল্লাহর ইবাদাত করতে পারি আর যত ভুল আমরা করেছি জীবনে আল্লাহ যেন সব ভুলগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ সুফায়না হুয়া তাহলে যেন আমাদের সবাইকে মাফ করে দেন আমার প্রিয় ভাই বোনেরা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক শুক্রিয়া আপনাদের সঙ্গে আবারও ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB five two L Y D three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি